আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন পন্থা অবলম্বন করো না মানুষকে সুসংবাদ দাও বিরক্তি সৃষ্টি করো না